বিসমিল্লাহ প্রিয় শ্রোতা বন্ধুরা প্রতিনিয়তই দেখা যাচ্ছে আমাদের সমাজের চারদিকে নানা অসংগতি কিছু অসাধুনতা ও বিতর্কিত কর্মকাণ্ডে সমাজে দাউ দাউ করে জ্বলছে অশান্তির লেলিহান শিখা এ নিয়ে বিবেকবানদের মনে রয়েছে নানা যন্ত্রণা কল্পনা আর উদ্বেগ উৎকণ্ঠা এসবের ছিটে ফোটা আর গাঁও গ্রামের সহজ সরল মানুষের মনের কথা থেকে আবহমান বাংলার সুরের বাঁধরে ছন্দবদ্ধ করেছেন সিলেট লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শেকর সন্ধানী লেখক ছড়াকার সাংবাদিক কলামিস্ট আশির দশকের শক্তিমান কবি নাজমুল ইসলাম আপনারা উপভোগ করবেন কবি নাজিমুল ইসলাম মকবুলের কথা ও সুরে তরুণ কণ্ঠশিল্পী জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের সহকারী পরিচালক আরিফ রব্বানির সুর ও কণ্ঠে সিলেটের আঞ্চলিক ভাষার গান সহ দেশে বিদেশে সারা জাগানো ভিন্ন স্বাদের ভিন্ন আমেজে পাঁচ মিশালি গানের অনবদ্য সংকলন মতলবর চাচা হৃদয় ছোঁয়া একগুচ্ছ গানের অ্যালবাম মতলবর চাচা মতলবর মতলবুল চাচা মতলবুল চাচা